السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفؤ له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده تعالى ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى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 থেকে হয়তো একটা কথা শুনে এসেছি যে হিজরত এবং নুসরতের দ্বারা দিন জিন্দা হয় অর্থাৎ ইসলাম ইসলাম নামক বৃক্ষটা দুনিয়ার বুকে সবুজ রূপে বড় হয়ে প্রকাশিত হওয়ার জন্য এর পেছনে দুটো জিনিস লাগে একটা জিনিসের নাম হলো হিজরত আর একটা জিনিসের নাম হলো নুসরত হ্যাঁ আমার আল্লাহ তারা সর্বশক্তিমান তিনি যদি চাইতেন এই ইসলামকে কোনো প্রকার কোরবানি ছাড়াই আমার রসুলের কোনো ত্যাগ তিতিক্ষা ছাড়াই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারত আল্লাহ যদি চাইতেন আমার নবীকে তয়েফের ময়দানে গিয়ে পাথর খেয়ে রক্তাক্ত হওয়ার কোনো প্রয়োজন ছিল না আল্লাহ যদি চাইতেন উহুদের ময়দানে নবীর দাঁত শহীদ হওয়ার কোনো প্রয়োজন ছিল না আরে আল্লাহ যদি চান নমরুদের মতো ক্ষমতা ধরো জালিম বাদশাকে একটা ল্যাংরা মশার দ্বারাই ধ্বংস করাতে পারেন আল্লাহ যদি চাইতেন আল্লাহর এই ক্ষমতা পরিপূর্ণ রূপে ছিল আমার নবী এবং তার প্রিয় প্রিয় সাহাবিদের কোন প্রকার কোরবানি ছাড়াই আল্লাহ দুনিয়ার মধ্যে ইসলামকে বিজয়ী করে দেবেন কিন্তু আল্লাহ তারা ইসলামকে বিজয়ী করেছেন তার ওয়াদাকে পরিপূর্ণ করেছেন কিন্তু একদিনে ইসলামটা পরিপূর্ণ হয়নি বিজয়ী রূপে প্রকাশিত হয়নি এই ইসলাম নামক বৃক্ষের গোড়ায় আমার নবীর রক্ত পড়েছে তার প্রিয় সাহাবিদের রক্ত পড়েছে আহলে বাইতের রক্ত পড়েছে অনেক ত্যাগের বিনিময় এরকম একটা ইসলাম আমরা পেয়েছি এজন্যই একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে আমরা অনেকেই শুনে এসেছি হিজরত এবং নুসরতের দ্বারা দিন জিন্দা হয় আল্লাহ তালা সুরে হিজরত চোদ্দ নম্বর আয়াতে বলেছেন যে ইন্না আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআনকে রাসুল বানিয়েছেন না আল্লাহ নাজিল করেছেন আর কয়েকজন বলছেন কেন কোরআন রাসুল বানিয়েছেন না আল্লাহ নাজিল করেছেন আল্লাহ বলছেন যে কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব সুতরাং যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে আসমান এবং জমিন থাকবে এই কোরআন ও হেফাজতের মধ্যে থাকবে ইসলাম ও হেফাজতের মধ্যে থাকবে দুনিয়ার কোন শক্তি এমন নেই যে আল্লাহর সঙ্গে মোকাবেলায় অবতীর্ণ হয়ে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে এই ইসলামকে ধ্বংস করতে পারবে এই কোরআনকে বরবাদ করতে পারবে এরকম শক্তি দুনিয়ার লোকে নেই ইসলাম সম্মানিত ইসলাম মর্যাদাপূর্ণ আমি আর আপনি যদি এই ইসলামের পরশে আসি আমি আর আপনিও সম্মানিত হয়ে যাবে এই যে এখানে যে আমরা বসলাম আমাদের সবার গায়ে কি একটা করে লাইট লাগানো আছে নাই সব মিলিয়ে হয়তো কয়টা লাইট ইয়ার হবে যেই পরিমাণ মানুষ তার তুলনায় অর্ধেকের চেয়ে অনেক কম লাইট এখানে আছে কিন্তু আমি আপনাদের সবার চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছি আপনারাও সবাই আমার চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছেন সবার গায়ে তো লাইট নেই স্পষ্ট কিভাবে দেখছি অথচ এখান থেকে এক কিলোমিটার দূরে যে মানুষটা দাঁড়ানো তাকে তো দেখতে পাচ্ছি না পার্থক্যটা কোথায় পার্থক্য হলো এখানে যদিও আমার গায়ে বাতি নেই কিন্তু আমি বাতির কাছাকাছি অবস্থান করছি বাতি তো আলোকিত লাইট তো আলোকিত আলোকিত জিনিসের পরশে যখন আমি আসলাম তার পাশে এসে যখন বসলাম তার আলোয় আমিও আলোকিত হয়ে গেলাম ছোট্ট একটা উদাহরণ দিই কোরআন মাজিদ এই যে কোরআন কেউ কি নিচে রাখেন ফ্লোরে রেখে পড়েন কোরআন রাখার জন্য আমরা টেবিল বা রেহাল ব্যবহার করি আচ্ছা রেহাল রেহাল বানায় কি দিয়ে কাঠ দিয়ে আপনাদের মসজিদের মধ্যে যে জোতার বাক্স থাকে এগুলো বানায় কি দিয়ে কাঠ দিয়ে আচ্ছা এমনও তো হতে পারে একটা গাছের কাঠ এক অংশ দিয়ে রেহাল বানানো হয়েছে আর এক অংশ দিয়ে জোতার বাক্স বানানো হয়েছে হতে পারে কিনা জোতার বাক্সের মধ্যে মানুষ চিরকাল জোতা রাখে কোনোদিন ভেতরে আফসোস আসে না হায় রে কি করে ফেললাম আমার তো বেয়াদুবি হয়ে গিয়েছে অনেক বড় পাপ হয়ে গিয়েছে তবা করা দরকার এই চেতনা কারো ভেতরে আসে অপর দিকে কোরআনের রেহালে জোতা রাখা তো দূরের কথা নওয়াজবিল্লা কেউ যদি চলতে ফিরতে গিয়ে ভুলেও অসতর্কতায় তার পা টাচ লেগে যায় সঙ্গে সঙ্গে ভেতরে আশ্বাস চলে আসে সেই রেহালটাকে উঠিয়ে একবার বুকে লাগায় একবার মুখে লাগায় চোখ থেকে পানি বের হয়ে আসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে যে আল্লাহ আমার তো ভুল হয়ে গিয়েছে এ আমার ভুলের কারণে নজরে আমার তোমার আজাব চলে আসে অথচ এই রেহালের মধ্যে কোরআনের আয়াত লেখা থাকে একটা আয়াত বাদ দিলাম একটা শব্দ একটা বাক্য একটা জের জবর কিছু লেখা থাকে তাহলে এটা নিশ্চিত যে রেহালটা কোরআন না রেহাল কোরআন না তাহলে রেহালের একটা মর্যাদা কেন কাঠের মধ্যে কি মর্যাদা আছে আর এই কাঠ দিয়ে জুতার বাক্স বানালে কোনো মর্যাদা তার মধ্যে থাকে না সেটা দিয়ে যদি খাট পালং বানানো হয় মর্যাদা থাকে না তাহলে কাঠের মধ্যে তো মৌলিকভাবে মর্যাদা ছিল না সেটা দিয়ে রেহাল বানানো হলে রেহালের এত মর্যাদা থেকে আসলো সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব যারা সেই মানুষের পাও যদি লেগে যায় মানুষ আফসুস করতে থাকে কোরআন যেমনি ভাবে মর্যাদার সঙ্গে রাখে রেহালটাকেও মর্যাদার সঙ্গে রাখে রেহালের এত মর্যাদা থেকে আসলো আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা জবাব দেবেন যে রেহাল যদিও নিজে কোরআন না তার দেহের মধ্যে যদিও কোরআনের আয়াত লেখা নেই কিন্তু আল্লাহ এই কোরআনকে সম্মানিত বানিয়েছেন আর এই কোরআনকে যখন রেহালের বুকের মধ্যে রাখা হয় কোরআনের সম্মানে সে সম্মানিত হয়ে যায় তাহলে একটা জড়বস্তু যে বোঝে না দেখে না শোনে না যাকে আল্লাহ বিবেক শক্তি দেননি দৃষ্টি শক্তি দেননি অনুধাবনের যোগ্যতা দেননি সেই শক্তি সেই বস্তুটাই যদি কোরআনের সহবতে এসে এই দুনিয়ার মধ্যে এতটা মর্যাদাপূর্ণ হতে পারে আমি আর আপনি তো কোনো জড়বস্তু না আল্লাহ আমাকে আর আপনাকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব বানিয়েছেন এমনকি আসমান এবং জমিনের মধ্যে যত মাফলুক আছে যত সৃষ্টি আছে আল্লাহ আমার আপনার জন্য বানিয়েছেন সেই আমি আর আপনি যদি এই কোরআনকে আমাদের বুকের মধ্যে ধারণ করি কোরআনের আলোকে যদি নিজেদের মধ্যে আনি কোরআনকে যদি নিজেদের জীবনের প্রতিটা ক্ষেত্রের মধ্যে বাস্তবায়ন করি আবার আপনার মর্যাদা কত বেশি হয়ে যাবে এজন্যই তো বলা হয়েছে যেই দিলের মধ্যে কোরআন থাকে সেই দেহকে জাহান নামের আগুন পড়াতে পারবে এই শক্তি জাহান নামের আগুনের নেই আরে কোরআন তো আল্লাহর কালাম আল্লাহর সিফাত আল্লাহর সিফাত আল্লাহর কালাম যখন একজন বান্দার ভেতরে প্রবেশ করে সে তো আল্লাহওয়ালা হয়ে যায় আর আগুনের তো এই শক্তি নেই জাহান্নামের তো এই পাওয়ার নেই যে একজন আল্লাহ একজন হাফেজে কোরআন যার ভিতরে কোরআন আছে যার জীবনে কোরআন আছে যার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় ক্ষেত্র সব ক্ষেত্রে কোরআনের বাস্তবায়ন আছে সেই মানুষকে কোরআনের মতো শক্তি আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে রাখেন নিয়ে তাহলে ইসলাম সম্মানিত ইসলামের পরশে যে আসে সে সম্মানিত হয়ে যায় হ্যাঁ যুগে যুগে ইসলামেরও বিরোধিতা হয়েছে কিন্তু পাথরের একটা পাহাড়ের সঙ্গে কেউ যদি এসে নিজের মাথা দিয়ে বাড়ি দিতে থাকে এই পাহাড় ভাঙে না তার মাথাই ভাঙে এজন্য রসুলের যুগে Abu Jahl Abu Lahab Utbah Shaybah Abdullah bin উবাই বিন সালুল অনেক নরধম ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল আমার নবীর গায়ে হাত পর্যন্ত তুলেছিল নবীকে হত্যা করা ষড়যন্ত্র পর্যন্ত করেছিল তাই বলে তারা নবীকে মেটাতে পারেনি কোরআনকে মেটাতে পারেনি ইসলামকে ধ্বংস করতে পারেনি বরং তারা নিজেরাই ধ্বংস হয়েছে চিরকালের জন্য মানবের এবং অভিশপ্ত হয়েছে ইসলামকে আল্লাহ সম্মানিত বানিয়েছে ইসলামের যত কাছে আমি থাকব ইসলামকে নিজের ভেতরে যত বেশি ধারণ করব আমি আর আপনিও সম্মানিত হব আমরা সবাই জানি যে কেয়ামতের দিন হাসরের ময়দান থাকবে একপাশে ওপারে থাকবে জাহান্নাম মাঝখানে জাহান্নাম এই জাহান্নামের উপর একটা পোল টানিয়ে দেওয়া হবে যে পোলের নামও আমরা জানি পুল সিরাত বান্দাদেরকে আদেশ করা হবে এই পুল সিরাতের উপর দিয়ে যাওয়া হবে যে পুল সিরাত হবে চুলের চাইতেও চিকন চুলের উপর দিয়ে হাঁটতে পারবে এরকম একজন মানুষ এখানে নেই চুলের চাইতেও চিকন তরবারের চাইতেও ধারালো আবার তার অনেকগুলো আংটা থাকবে যেগুলো দিয়ে অপরাধীদের গায়ে আঘাত করার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করতে থাকবে দুনিয়ার কারো দৈহিক শক্তি এই পরিমাণ নেই এমন কোন কৌশল জানা নেই এমনকি যারা সার্কাস করে তাদেরও এই ক্ষমতা নেই সেই পুলথিরাতের পোল অতিক্রম করে জান্নাতে যেতে পারবে একদিকে হাসরের ময়দান একদিকে জান্নাত মাঝখানে এই পুল সিরাত আর পৃথিবীর এমন কেউ নেই যে পুল সিরাত অতিক্রম না করে জান্নাতে যেতে পারে না ভিন্ন কোনো সুরত নেই সবাইকেই সেই পুল সিরাত অতিক্রম করতে হবে হাদিস বলছে কেউ বিজলির গতিতে পার হবে কেউ ঘোড়ার গতিতে পার হবে কেউ একজন চলন্ত মানুষের গতিতে পার হবে যার ইমান যেরকম যার আমল যেরকম সেই পরিমাণ গতির সঙ্গে সে সেটা অতিক্রম করবে তো এই যে পুল সিরাত আমরা বাংলায় বলি পুল সিরাত বা এটা শব্দটা ফার্সি থেকে এসেছে উর্দু ভাষায় প্রচলিত পুল সিরাত আরবিতে বলে শুধু সিরাত পুল শব্দটা নেই শুধু সিরাত আরেকটা সিরাতের কথা কিন্তু আমরা প্রতিদিন পাঠ করি সুরায় ফাতেহার মধ্যে যে সুরা না পড়লে নামাজি হয় না ইহদিন সিরাতল মুস্তাকিম এই যে একই শব্দ এখানেও সিরাত সেখানেও সিরাত এই সিরাতে মুস্তাকিম মানে কি সরল পথ সোজা পথ জান্নাতের পথ আল্লাহর কাছে দোয়া করি ইহ দিনা আয় আল্লাহ আপনি আমাদেরকে পরিচালিত করুন কোন পথে অসিরত আল মুস্তাকিম সরল পথে সোজা পথে যেই পথের শুরুতে আছে আমি আর শেষে আছে জান্নাত আমাকে আল্লাহ বিভিন্ন গলি ঘুপচির মধ্যে না ঢুকিয়ে সরল পথ দিয়ে পরিচালিত করুন যেন আমি সোজা জান্নাতে চলে যেতে পারি আল্লাহর কাছে চাই যে আল্লাহ এই সিরাতের উপর চালান আর কেয়ামতের দিনে একটা সিরাত আসবে যেটা আমাদের সমাজে পুল সিরাত নামে পরিচিত একই নাম কেন দুটো এর একটা কারণ আছে একটা ইঙ্গিত আছে কারণ হলো দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপর যতটুকু চলবে কাল কেয়ামতের দিন পুল সিরাতের উপর ঠিক ততটুকুই চলতে পারবে একজন মানুষের জীবন মনে করেন ষাট বছর তিরিশ বছর পর্যন্ত সে সিরাতে মুস্তাকিমের উপর ইসলামের উপর চলেছে শেষ তিরিশ বছর ইসলাম থেকে সরে গিয়েছে ইমান এবং আমল ত্যাগ করেছে তাহলে সেই ব্যক্তির পরিণাম কি হবে যে সে পুল সিরাজ যেটা থাকবে অর্ধেক অতিক্রম করবে তারপর কেটে দ্বিখণ্ডিত হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে আরেকজন মানুষ সে হয়তো সারা জীবন সিরাতে মুস্তাকিমের উপর চলেছে ইসলামের উপর চলেছে কোরআনের উপর চলেছে সারা জীবন এভাবে চলেছে কিন্তু গতি ছিল অনেক ধীর গতি ধীরে ধীরে চলেছে আগে দুনিয়া পরে দিন দুনিয়ার সকল ব্যস্ততা শেষ করে সকল ঝামেলা সম্পন্ন করার পর যদি সময় থাকে তাহলে টুকটাক একটু ইসলাম পালন করে তাহলে ইসলাম তো পালন করেছে কিন্তু গতি ছিল খুবই ক্ষীণ গতি ছিল খুবই ধীর তো সেই ব্যক্তি যখন পুলসিরাতের উপর উঠবে সে বিজলির গতিতে পার হতে পারবে না ঘোড়ার গতিতে পার হতে পারবে না হাপুরোটা পার হবে কিন্তু অনেক ধীরে অনেক ধীরে নিচে জাহান নামের অগ্নিশিখা জাহান নামের আগুন দাউদাউ করে জ্বলতে থাকবে তার বুকের ভেতর কাঁপতে থাকবে না জানে কখন কেটে সেই জাহান নামের মধ্যে পড়ে যায় একই নামকরণ করার কারণ হলো এটা যে বান্দা দুনিয়াতেও একটা সিরাত দিয়েছি কেয়ামতের দিন একটা সিরাত দেব দুনিয়ার এই সিরাতের উপর এই পথের উপর যে যেভাবে চলবে যতটুকু চলবে কাল কেয়ামতের দিন সেই পুল সিরাতের উপরও ঠিক ততটুকু এবং সেভাবে চলতে পারবে তাহলে ইসলাম আমাদের জীবনে যত প্রয়োজন যত সম্পদ এর সবকিছুর মধ্যে সবচেয়ে দামি কোনটা ইসলাম তো আমি বলছিলাম যে ইসলাম জিন্দা হয় দুই জিনিসের দ্বারা একটার নাম হলো হিজরত আর একটার নাম হলো নুসরত হিজরত মানে হলো ত্যাগ করা কি ত্যাগ করা ইসলাম ত্যাগ যদি কেউ করে আমি কি তাকে বলবো সে হিজরত করেছে না এখানে হিজরত মানে ইসলাম ত্যাগ করা না বরং ইসলামের জন্য সবকিছু ত্যাগ করা আমার মন চাচ্ছে গুণা করতে কিন্তু আমি ইসলামের জন্য গুণা ছেড়ে দিলাম এটাও এক ধরনের হিজরত হাদিসের মধ্যে আছে আল মুহাজরুমান আনহু মুহাজির সেই ব্যক্তি হিজরতকারী সেই ব্যক্তি যে গুণা ত্যাগ করেছে আল্লাহ যেই কাজ নিষেধ করেছেন সেই কাজ ত্যাগ করেছে তাহলে ইসলামের উপর যদি কেউ চলতে চায় ইসলামকে বাস্তবায়ন করতে চায় ইসলামকে বিজয়ী করতে চায় দুনিয়ার বুকে তাকে অনেক জিনিসই ত্যাগ করতে হবে সাহাবিদের জীবনের দিকে তাকাই কোন কোন সাহাবির জন্য বাবাকে ত্যাগ করতে হয়েছে কারো মাকে ত্যাগ করতে হয়েছে কারো সুন্দর যুবতী স্ত্রীকে ত্যাগ করতে হয়েছে কারো আত্মীয় পরিজনকে ত্যাগ করতে হয়েছে কারো ভাষা বর্ণ ত্যাগ করতে হয়েছে কারো দেশ ত্যাগ করতে হয়েছে কারো ক্ষমতা ত্যাগ করতে হয়েছে কারো সম্মান ত্যাগ করতে হয়েছে কারো ধ্বংসরূপর ত্যাগ করতে হয়েছে এক একজনকে এক এক জিনিস ত্যাগ করতে হয়েছে আরবের তৎকালীন যুগে মুসাববিন ওমায় ছিল সবচেয়ে বিলাসী তরুণ তার ব্যবহার তার ব্যবহৃত পারফিউম ছিল সবচেয়ে দামি পারফিউম তার যানবাহন ছিল সেই যুগে সবচেয়ে দামি যানবাহন সবচেয়ে বিলাসী তরুণ ছিল সেই সময়ের মোসাফিন কিন্তু যেই সময় ইসলাম গ্রহণ করেছেন তার উপর এমন ভাবে নির্যাতন করা হলো যে নির্যাতন করতে করতে শেষ পর্যায়ে তাকে একটা কাপড় অবস্থায় তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো এমনকি সেই মুসাববিন ওমের যখন ইন্তেকাল করেন আল্লাহর পথে শহীদ হয়ে যান তাকে এখন কাফন দাফনের ব্যবস্থা করতে হবে তুহুদের ময়দানে কাফন থেকে ব্যবস্থা করবে এই কাপড়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না একটা কোন রকম চাদর পাওয়া গিয়েছিল যেটা দিয়ে মাথা ঢাকলে পা বের হয়ে যায় পা ঢাকলে মাথা বের হয়ে যায় সবাই পেরেশান এখন কিভাবে একটা কাফন সম্পন্ন করবে শেষমেশ রাসুল বললেন ঠিক আছে মাথা ঢেকে দাও আর পায়ের উপর একটা ঘাস দিয়ে দাও যেই যুবক ছিল আরবের সবচেয়ে বিলাসী যুবক আমাদের যুবকদের চাইতে অনেক বেশি দুনিয়া তার অধিকারের মধ্যে ছিল কিন্তু ইসলাম গ্রহণ করেছেন সব ছাড়তে হয়েছে এক সাহাবি ওমর রবি আল্লাহ আহমের সঙ্গে মদিনায় হিজরত করেছেন মক্কাবাসীরা চক্রান্ত করে মক্কায় এনে তাকে বন্দি করে ফেলে তার উপর নির্যাতন হতে থাকে কোন নির্যাতন করেও যখন তাকে ইসলাম থেকে সরানো যাচ্ছিল না তার মা তাকে বলল যদি ইসলাম ত্যাগ না করো যদি মোহাম্মদকে না ভোলো আমি অনশন শুরু করবো আমি আর কোনো খাবারও খাবো না কোনো পানীয় গ্রহণ করব না এমনকি মাথার চুল চিরুনি দিয়ে আচরাব একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় মা অনশনের উপর আছে কোনো খাবারও খাচ্ছে না পানীয় পান করছে না একজন সন্তানের জন্য এর চাইতে বড় চ্যালেঞ্জ আর কি হতে পারে বারবার মাকে বোঝাচ্ছে যে হে আমার মা আমাকে যত ইচ্ছা আপনি শাস্তি দেন সব শাস্তি মাথা পেতে নেব কারণ ইসলামের জন্য যে কোনো কোরবানি করতে আমি রাজি আছি কিন্তু আল্লাহর দোহাই লাগে আপনি খাওয়া দাওয়া বন্ধ করবেন না অন্যথায় আপনি অসুস্থ হয়ে পড়বেন বিছানায় পড়ে যাবেন তা আমার উপর যত ইচ্ছা নির্যাতন চালান কিন্তু খাবারের সঙ্গে রাগ করার কোনো প্রয়োজন নেই কিন্তু মা তো বুঝে ফেলেছে যে কোন নির্যাতনের দ্বারা এই বান্দাকে আল্লাহর পথ থেকে সরানো যাবে না যতক্ষণ পর্যন্ত তার দেহে প্রাণ আছে দেহের মধ্যে এক ফোটা রক্ত আছে ততক্ষণ পর্যন্ত সে কালেমার কথা বলেই যাবে যেমনটা বেলাল বলেছে উত্তপ্ত মরুর বুকে ফেলে রাখা হয়েছে নিচেও গরম উপরেও গরম বুকের উপর গরম পাথর দিয়ে রাখা হয়েছে বেলাল নমুসলিম ছিল জিকিরাজকার জানতো না কোরআনের লম্বা লম্বা আয়াত মুখস্থ ছিল না শুধু একটা কথা জানতো আহাদ আহাদ আহাদ মানে হলো এক কুলহু আল্লাহ আহাদ সারাদিন এটাই বলতো আহাদ আহাদ আমি এক খোদায় বিশ্বাসী এক খোদায় বিশ্বাসী সেই সাহাবি যখন দিনের পর দিন চলে যাচ্ছে মা খাবার খাচ্ছেন না একটা পর্যায়ে মা বিছানায় পড়ে গেল মনে হচ্ছিল আর বেশি দিন হয়তো বাঁচবে না যখন দেখলো কোনো বোঝানোর দ্বারাই কোনো কাজ হচ্ছে না শেষ পর্যায়ে বাধ্য হয়ে গিয়ে মাকে বললো হে আমার মা আল্লাহর জন্য মাত্র এক জীবন না যদি এভাবে না খেয়ে খেয়ে আপনি দশটা জীবনও কোরবান করেন তবুও কোনদিন আমি ইসলাম ছাড়ব যে সত্য আল্লাহ আমাকে দেখিয়েছেন সেই সত্যের উপর দুনিয়ার কোন জিনিসকে আমি প্রাধান্য দেব না হিজরত এগুলোর নাম হিজরত ত্যাগ করা সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা কারণ ইসলামের জন্য গোটা দুনিয়াকে ত্যাগ করা যায় কিন্তু দুনিয়ার জন্য ইসলামকে ত্যাগ করা যায় না শামসুল্লাহ ফরিদপুরের রহমতুল্লাহ আলহী বলতেন যদি তুমি দুনিয়ার সকল কিছু পেয়ে যাও একমাত্র আল্লাহকে না পাও তাহলে তুমি কিছুই পাও আর যদি এমন হয় দুনিয়াতে কিছুই পাওনি এক আল্লাহকে পেয়েছ আরে বান্দা তুমি তো সবকিছুই পেয়ে ইসলামের জন্য সব ছাড়া যায় সবকিছুর জন্য ইসলাম ছাড়া যায় এমনকি আমার নবী জীবনের তেপান্ন বছর কাটিয়েছেন মক্কায় এই মক্কায় তার বেড়ে ওঠা তার শৈশব কৈশোর তার তারুণ্য তার যৌবন সব কেটেছে এই মক্কায় তার আত্মীয় স্বজন সবাই মক্কার অধিবাসী এই মক্কার মধ্যে আল্লাহর ঘর কাবা শরীফ আছে যে কাবা শরীফ দেখার জন্য আমাদের অন্তরটা পাগল করা হয়ে থাকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও সেই কাবা জিয়ারত নসিব কর সেই নবী তেপান্ন বছর কাটিয়েছেন মক্কায় কিন্তু পরিস্থিতি এমন সৃষ্টি হয়ে গেল এখন যদি মক্কায় থাকেন ইসলাম ছাড়তে হবে সাহাবিরা ইসলাম মানতে পারবেন না তিনিও ইসলামের দাওয়া দিতে পারবেন না তো এখন তার সামনে দুটো সুযোগ হয়তো ইসলাম ছেড়ে মক্কাকে গ্রহণ করবেন অথবা মক্কা ছেড়ে ইসলামকে গ্রহণ করবেন আমার নবী মক্কা থেকে বের হয়ে যাচ্ছেন সাথে আবু বকর আল্লাহর আদেশে হিজরত করছেন বারবার পেছনের দিকে তাকাচ্ছেন বাইতুল্লার দিকে যখন তাকাচ্ছেন নবীর দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে আর নবী বাইতুল্লাহকে উদ্দেশ্য করে বলছেন হে আল্লাহর ঘর আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি কিন্তু আল্লাহর দুশ্মনরা আমাকে তোমার কাছে থাকতে দেয়নি তো নবী মক্কার প্রতি তার অন্তরে মহাব্বত আছে আল্লাহর ঘরের প্রতি তার অন্তরে ভালোবাসা আছে পিছনে তাকাচ্ছেন চোখ থেকে পানি ঝরাচ্ছেন কিন্তু তাই বলে নবী কিন্তু আবার ব্যাকে ফিরে আসছেন না তার মানে কি ইসলামের জন্য সবই ছাড়া যায় দেশ ছাড়া যায় আত্মীয় ছাড়া যায় এমনকি এই কাবা শরীফের চত্বর থেকেও যদি ইসলাম পালন না করা যায় সেটাকেও ছাড়া যায় কিন্তু কোনো কিছুর বিনিময়ে ইসলাম ছাড়া যায় না এটার নামই হলো হিজরত যেই ব্যক্তি হিজরত করতে রাজি হয় না ত্যাগ করতে রাজি না কোনো কিছুই ত্যাগ করবে না শয়তানের ডাককেও ত্যাগ করবে না নফসের ডাককেও ত্যাগ করবে না কোনো গুনাহের পরিবেশকেও ত্যাগ করবে না এমনকি আল্লাহর পথে ওঠার জন্য যত বাধা আছে যত প্রতিবন্ধকতা আছে কোনো কিছুকেই ত্যাগ করবে না আর সেই বান্দা কোনোদিন ইসলামের উপর থাকতে পারবে না একটা তিক্ত বাস্তবতা হলো আজকাল আমাদের অবস্থা হলো আমরা এমন ভাবে ইসলাম পালন করতে চাই যে গদ ভি রাজি রাহে এভিল ভি নারাজ না হোক আল্লাহ খুশি থাকুক শয়তানও বেজার না হোক একটা কবিতাও আছে উর্দুতে হাজভি কিয়া কাবা কা গঙ্গা কা আসনাম কি প্রথমে গিয়েছে কাবা শরীফের হজ করে এসেছে এরপর এসে ভাবলো গঙ্গা জলে একবার স্নান না করলে কিভাবে হয় তো একবার গিয়ে কাবা শরীফের হজ করে আসে আর একবার গঙ্গা জলে ডুব দিয়ে স্নান করে উদ্দেশ্য কি যে আল্লাহ যাতে রাজি থাকে শয়তানও যাতে বেজার না হয় আমাদের সবার ভেতরে অন্তর কয়টা কয়েকজন বলছে বাকিদের ভেতরে কি দশটা করে অন্তর নাকি আমাদের সবার ভেতরে অন্তর কয়টা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি একটা পাত্রের মধ্যে একটা জায়গার মধ্যে টাইম একই সময়ের মধ্যে আলো এবং অন্ধকার একত্রিত করা কি সম্ভব একই মুহূর্তে রাত এবং দিনকে একই জায়গায় একত্রিত করা সম্ভব যেখানে আলো থাকবে অন্ধকার থাকবে না যেখানে অন্ধকার থাকবে সেখানে আলো থাকবে না আরো সহজ উদাহরণ দিই একটা পাত্র সেই পাত্রের মধ্যে যদি কিছু নাপাক লেগে থাকে পেশাব লেগে থাকে আর সেই পাত্রের মধ্যে যদি আমি দুধ ঢালি তাহলে যত ফ্রেশ যদি ঢালি না কেন সেই দুধ কিন্তু খাওয়ার উপযুক্ত থাকে না আমাদের ভেতরে যেহেতু স্বীকার করে নিয়েছি অন্তর একটা আর আল্লাহ কোরআন নিজেই বলেছেন মা আল্লাহ কারো ভেতরে দুটো অন্তর রাখেননি অন্তর যেহেতু একটা এই অন্তরে যদি রহমান থাকে শয়তান থাকবে না যদি শয়তান থাকে রহমান থাকবে না যদি দুনিয়া থাকে আখেরাত থাকবে না আর যদি আখেরাত থাকে দুনিয়া থাকবে না একই সময়ে দুটো জমা করা সম্ভব না সত্য হলো আলো হেদায়ত আলো আলো এবং অন্ধকার কিভাবে একত্রিত করবেন এক অন্ধকারের মধ্যে হ্যাঁ এর অর্থ এটা না যে আমি বলছি বৈরাগ্যবাদ গ্রহণ করেন সন্ন্যাসবাদ গ্রহণ করেন সব ছেড়ে জঙ্গলে চলে গিয়ে সেখানে আল্লাহর ইবাদত করতে থাকেন এই কথা বলছি না দুনিয়া পকেটে থাকা দোষ না অন্তরের ভেতরে ঢোকা দোষ সুলাইমান আলী ইসলাম সারা দুনিয়ার রাজা ছিলেন এমনকি তার রাজত্ব শুধু মানুষের উপর না জিনদের উপর পশু পাখির উপর সকলের উপর বিস্তারিত ছিল এবং তিনি তাদের ভাষা পর্যন্ত বুঝতেন দিনের জন্য সকল কিছু ত্যাগ করতে পারে ফেরাউনের স্ত্রী আসিয়া আমরা তো সারা জীবন দুনিয়ার পেছনে দৌড়াতে থাকি দুনিয়ার গোলামি করতে থাকি দুনিয়া ধরা দেয় না কিন্তু তার কাছে তো দুনিয়া ধরা দিয়েছিল ফেরাউনের স্ত্রী ছিল তার হাজার হাজার দাসী ছিল তার অলঙ্কার স্বর্ণ গয়নার মধ্যে কোনো কমতি ছিল না গোটা দেশ তার কথায় চলত তার ইশারায় উঠত আর বসত কিন্তু সেই মানুষটা যখন দিন গ্রহণ করেছেন মুসা আলী ইসলামের দাওয়াত সারা দিয়েছেন একে একে সবকিছুই তার থেকে নিয়ে যাওয়া হলো শুধু নিয়ে যাওয়া হয়নি তার উপর বিভীষিকাময় নির্যাতন শুরু হয়ে গেল এক পর্যায়ে ফেরাউন যখন দেখলো কোনোভাবেই কাজ হচ্ছে না আর আমার স্ত্রী যদি মুসার ধর্মকে গ্রহণ করে নেয় রাজ্যের মধ্যে মানুষ দলের ইসলামকে গ্রহণ করে নেবে কারণ ফেরাউন যদি খোদাই হয় তার বউ তাকে মানে না কেন সবাই তো এই কথাই বলবে তো শেষে বাধ্য হয়ে কসাইকে ডেকে আদেশ দিল যাও তাকে নিয়ে যাও এই আসিয়াকে নিয়ে গিয়ে তোমরা যেভাবে ছাগলের গা থেকে চামড়া খসিয়ে ফেলো এভাবে আসিয়াকে নিয়ে গিয়ে জীবিত অবস্থায় তার দেহ থেকে চামড়া খসিয়ে ফেলো একজন সম্ভ্রান্ত নারী তার দেহ থেকে যখন চামড়া খসানো হবে গায়ে পোশাক রেখে চামড়া ফেলা হবে একজন নারীর জন্য এর চাইতে বড় চ্যালেঞ্জ আর কি হতে পারে কিন্তু তারপর এক চুলো ইসলাম থেকে ছড়ছেন না কোনোভাবেই সরছেন না শেষ পর্যায়ে যখন তার উপর চূড়ান্ত নির্যাতন শুরু হলো আল্লাহর বান্দি ঠোঁট কাঁপছে আল্লাহ তালা কোরআনে সুরে তাহরিম আঠাশ নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে অবস্থিত আয়াত সেখানে আল্লাহ বলছেন আরে বান্দারা যারা ইমান এনেছো ইমানের কথা বলো নিজেদেরকে পাক্কা মমিন মনে করো মাত্র একটা স্যাম্পল তোমাদের সামনে রাখছি একটু মিলিয়ে দেখো তার সঙ্গে তোমাদের কতটুকু মিল আছে খালি মাঠে দেওয়া সহজ একটু মিলিয়ে দেখো তার ইমানের তোমার ইমান হয়েছে কিনা হাজার মিসাল দিচ্ছি না নবীর কথা বলছি না বড় বড় ওলির কথা বলছি না একজন মানুষের কথা শুধু বলছি ফিরাউন ফেরাউনের বিবির কথা বলছে ঈদ কালাত যখন ফেরাউনের বিবি বলল তার উপর চূড়ান্ত নির্যাতন হচ্ছে চিৎকার করছে না কারো কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে না ফোট কাঁপছে আস্তে আস্তে রহমানের কাছে বলছে তোমার কাছে একটা জিনিসই চাই জান্নাতে আমার জন্য তোমার কাছে একটা ঘর নির্মাণ করে দাও দুনিয়ার কিছু চাই না দুনিয়ার রাজপ্রাসাদ চাই না ক্ষমতাও চাই না নেতৃত্ব চাই না কর্তৃত্ব চাই না ইজ্জত চাই না সম্মানও চাই না একটা জিনিস চাই জান্নাত তোমার কাছে আমার একটা ঘর বাড়াও আমি যেন তোমার নৈকট্যে অবস্থান করতে পারি আল্লাহ বলছেন একটা উদাহরণ দেখো একটু মিলিয়ে দেখো নিজের সঙ্গে মিল আছে কি সুরায় বুরুজ তিরিশ নম্বর পাড়ার একটা সুরা অনেকের হয়তো মুখস্থ আছে বুরুজ এই সুরার মধ্যে আল্লাহ তালা একটা জনপদের কথা উল্লেখ করেছেন সেখানে আল্লাহ তালা একটা জাতির কথা উল্লেখ করেছেন যাদের বিস্তারিত বর্ণনা সহি মুসলিম শরীফের মধ্যে সহি সনদ লম্বা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে একটা জনপদ পুরো জনপদের ব্যাপারে বিধান জারি করে দেওয়া হলো যদি তারা ইসলাম ত্যাগ না করে সবাইকে ধরে ধরে আগুন জ্বালিয়ে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে একে একে সবাইকে নিক্ষেপ করা হচ্ছে যাদেরকে নিক্ষেপ করা হচ্ছে তারা আমার আপনার মতো চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স্ক মুসলমান ছিল না সকলে ছিল ন মুসলিম একক তো নামাজ পড়ারও সময় পাইনি একদিন রোজা রাখারও সময় পাইনি হজ জাকাতের তো প্রশ্নই আসে না মাত্র ইমান এনেছে কালেবার ঘোষণা দিয়েছে সঙ্গে সঙ্গে ধরে ধরে সে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে কি বড় একটা পরীক্ষা আমার আর আপনার এই চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত ইসলাম পালন করার পরও যদি সামান্য পরীক্ষা চলে আসে সকল দিনদারি শেষ হয়ে যায় সে জানে চাকরিতে জয়েন করতে গেলে আমাকে এখানে ঘুষ দিতে হবে তারপর ঘুষ দিয়ে হলো জয়েন করবে আর কেউ জিজ্ঞেস করলে বলবে আল্লাহ তো তবার দরজা খুলে রেখেছেন তবা করে নেব আল্লাহ ক্ষমা করে দেবেন আমাদের ৩০ বছর চল্লিশ বছর ইসলাম পালন করার পরিণতি এটা আর তারা সকলে ছিলেন ন মুসলিম কালেমা পড়েছে সঙ্গে সঙ্গে ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে তারপরও কেউ এক চুল পরিমাণ ইসলাম থেকে সরছে না এভাবে যখন ফেলা হচ্ছিল শেষ পর্যায়ে একজন মহিলার সিরিয়ার আসে যে মহিলার কোলে একটা দুগ্ধপোষ্য শিশু ছিল দুগ্ধপোষ্য শিশু বোঝেন এমন বাচ্চা যে এখনো দুধ খায় তো মা যখন সে আগুনের সামনে উপস্থিত তার পালা এবার তাকে ফেলে দেওয়া হবে সে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে একবার সন্তানের মুখের দিকে তাকায় একবার আগুনের দিকে তাকায় নিজের জীবন নিয়ে তার পেরেশানি নেই কিন্তু মায়ের বেদনা তো সকলে জানেন যে মা সর্বদা সন্তানের মুখের দিকে তাকিয়ে পেরেশান থাকেন যে আমি নয়তো আগুনে ঝাঁপ দেব ইসলামের জন্য গোটা দুনিয়া ত্যাগ করবো কোনো আপত্তি নেই কিন্তু এই বাচ্চা এই নিষ্পাপ বাচ্চার কি অপরাধ তাকে কেন আগুনের মধ্যে পড়তে হবে অন্তরের মধ্যে এই বাচ্চার মহব্বতের কারণে একটু স্থিরতা চলে এসেছিল কি করবেন একটু পেরেশান এমন সময় আল্লাহর কুদরত জাহের হয়ে গেল বাচ্চার জবান খুলে গেল বাচ্চা চিৎকার করে বলতে থাকলো মা আমার আপনি চিন্তিত হবেন না দুঃখিত হবেন না পেরেশান হবেন না আপনি যেটাকে জ্বলন্ত অগ্নিকুণ্ড দেখতে পাচ্ছেন সেটা আসলে অগ্নিকুণ্ড না আর এটা তো জান্নাতের একটা ভাবা যখন এই কথা তার কানে চলে আসে এক মুহূর্ত বিলম্ব করলেন না সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপিয়ে পড়লেন কারণ যেই বান্দা আল্লাহর জন্য সকল কিছুকে ত্যাগ করে আল্লাহ এর চাইতে অনেক উত্তম জিনিস তাকে ফিরিয়ে দেয় এমনকি গোটা দুনিয়ার মানুষ জান্নাতে যাবে কেয়ামতের দিন হিসাব নিকাশ দেওয়ার পরে কিন্তু যেই বান্দা বা বান্দির জীবন আল্লাহর পথে কোরবান হয়েছে ইসলামের জন্য তাকে মৃত্যু মুখে পতিত হয়েছে তার মরতে দেরি তার রক্তের প্রথম ফোটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার সকল গুণাকে ক্ষমা করে দেন এবং তার প্রাণকে আল্লাহ নিয়ে জান্নাতের একটা সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলেন যাও জান্নাতে বিচরণ করতে থাকুক গোটা দুনিয়ার মানুষ জান্নাত পাবে এতকাল পরে কিন্তু বান্দা তোমাকে এতকাল ঝুলিয়ে রাখবো না তুমি মরতে দেরি আমি জান্নাত দিতে দেরি না এগুলোই হলো হিজরা ইসলাম আগে সকল কিছুর আগে এমনকি আমার জীবনের চাইতে ইসলাম আগে আমার জীবনের গুরুত্ব বেশি নাকি ইসলামের গুরুত্ব বেশি আমার নবী বদরে ছুটে যাচ্ছেন উহুদে ছুটে যাচ্ছেন খদ্দকে ছুটে যাচ্ছেন কখনো তো প্রাণের ভয় করছেন না এমনকি হুনাইনের ময়দানে যখন চারিদিক থেকে তীরের বৃষ্টি আসছিল সাহাবিয়া পর্যন্ত হয়রান হয়ে এক একজন এক একদিকে ছুটতে থাকলেন কোন দিকে পালাবেন সেই দিকে খুঁজে পাচ্ছেন না যেদিকে যাচ্ছেন বৃষ্টির মতো তীর আসছে তো ময়দান খালি হয়ে গেল আমার নবী সেই অবস্থায় ময়দান থেকে এক পা সরেননি ময়দানের ভেতর দাঁড়িয়ে চিৎকার করে করে বলতে থাকলেন আনার নাবিউলা কাদিম আনাবনা আব্দুল মুত্তালিব আমি নবী আমি মিথ্যাবাদী না আমি আব্দুল মুত্তালিবের সন্তান যেই বান্দার ভেতরে ইসলাম ঢুকেছে বাস্তবে সে ইসলামকে ভালোবাসে ইসলামের জন্য সবকিছুকে ত্যাগ করতে লাগে আল্লাহ তালা কোরআনে ইব্রাহিম আলী ইসলামের আদর্শ বর্ণনা করেছেন আর আমাদের সবাইকে আদেশ দিয়েছেন বান্দা খুঁজে খুঁজে ইব্রাহিমের এক একটা আদর্শ নিজেদের মধ্যে বাস্তবায়ন করো কারণ ইব্রাহিমকে দিনের জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়েছিল আল্লাহ তার এক জায়গায় বলছেন যে ইব্রাহিম আলী ইসলাম একদিন বলছিলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা ওয়া নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব একমাত্র অদ্বিতীয় আল্লাহর জন্য তার কোন শরিক নেই আর আমাকে আদেশ দেওয়া হয়েছে আর আমি মুসলমানদের মধ্যে হতে একজন মুসলমান যে ব্যক্তি হবে তার মধ্যে আমি যেটা শুরুর কথা মনে আছে তো দুই জিনিসের দ্বারা ইসলাম কায়েম হবে এক নম্বরে হলো হিজরত ত্যাগ করার মানসিকতার ভেতরে থাকতে হবে ইসলামের জন্য যখন যা ত্যাগ করা লাগে করব এটাকে যদিও মনে হচ্ছে ত্যাগ আসলে ত্যাগ না আমি আর আপনি যারা আমরা কালেমা পড়েছি আমরা বিশ্বাস করি এই জীবনকে আমরা বানিয়েছি না আল্লাহ দিয়েছি জীবনকে আমাদের অর্জন নাকি আল্লাহর দান জীবন দিয়েছেন আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহ সময় দিয়েছেন আল্লাহ ইজ্জত দিয়েছেন আল্লাহ সবই দিয়েছেন আল্লাহ আর আল্লাহ আমার কাছেই চাচ্ছেন বান্দা আমার দেওয়া যান আমার দেওয়া মাল আমার দেওয়া সময় তুমি আবার আমার কাছে বিক্রি করো আমি তোমার কাছ থেকে কিনে নেব ফ্রি কিনবো না জান্নাতের বিনিময়ে কিনবো কিন্তু যদি বলো না আমার জীবন অনেক দামি আল্লাহ তোমাকে দেব না আমার সম্পদ অনেক দামি আল্লাহ তোমাকে দেব না খুব ভালো করে শুনে রাখো বান্দা আমি আল্লাহ জান্নাত তোমাকে দেব না জান্নাত বানিয়েছে তোমাদেরই জন্য কিন্তু এটা ফ্রি ডেলিভারি দেওয়া হবে না তোমাকেও কিছু দিতে হবে এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দেব আমার জান্নাতের মোকাবেলায় তোমার জীবনের তো কোনো দামই নেই তারপর তুমি যদি আমাকে এতটুকু দাও আমি আল্লাহ মহব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে রহমত করে এই গোটা জান্নাতে তোমাকে দিয়ে দেব কিন্তু ফ্রি দেব না অনেক সময় বাবারা সন্তানের হাতে একশো টাকার পাঁচশো টাকার এক হাজার টাকার নোট দেয় উদ্দেশ্য কি দিয়ে বলে যে বাবা টাকাটা আমাকে দাও একটু আগে সেই হাতে দিল এখন আবার সেই চাচ্ছে আসলে টাকা দেওয়া উদ্দেশ্য না নেওয়া উদ্দেশ্য না একটু পরীক্ষা করা উদ্দেশ্য কিছু ছেলে এমন আছে কিছু বাচ্চা এমন আছে যারা বলবে না বাবা তার যেন টাকার প্রতি কোনো মহব্বতই নেই সে টাকাকে যেন চেনেই না যেটা আসলে টাকা আর কোনো কোনো বাচ্চা বলবে না দেবো না পকেটে নিয়ে ঢুকিয়ে ফেলবে তো বাবা এর দ্বারা বুঝে ফেলবে যে এই সন্তানের দিলে আমার মহব্বত বেশি নাকি টাকার মহব্বত বেশি যে এই বয়সে কি তার ভেতরে টাকার মহব্বত ঢুকে গেল আর বাবার মহব্বত টাকার তুলনায় হালকা হয়ে গেল আমার আল্লাহ জীবন দিয়েছেন সম্পদ দিয়েছেন সব দিয়েছেন একমাত্র আল্লাহ দিয়েছেন আল্লাহ ছাড়া আর কোনো দাতা নেই সে আল্লাহ চাচ্ছেন বান্দা এই জীবনটা আমাকে দাও এই সম্পদটা আমাকে দাও তোমার সময়গুলো আমাকে দাও যা কিছু দেবে আমি আল্লাহ এর বিনিময় এর চাইতে মিলিয়ন মিলিয়ন অসংখ্য অগণিত গুণ বেশি এর চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ প্রতিদান তোমাকে বুঝিয়ে দেবে কিন্তু তোমাকে দিতে হবে হাদিসের মধ্যে আছে বান্দা তুমি যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হও আমি আল্লাহ তোমার দিকে এক হাত অগ্রসর হব তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব কিন্তু প্রথম পদক্ষেপটা কিন্তু তোমাকেই ফেলতে হবে তুমি দুর্বল বেশি করতে পারবে না কিন্তু তুমি যখন শুরু করবে সেটাকে পূর্ণতায় আমি আল্লাহ পৌঁছাবো আমার নবী তো ছিলেন সারা দুনিয়ার নবী শুধু মানুষের নবী না সবার নবী রহমাতুল্লিল আলামিন কিন্তু সেই নবী তার জীবনে মক্কা মদিনার বাইরে কোথায় দাওয়াত নিয়ে যেতে পেরেছেন নবী কি বাংলাদেশে এসেছেন ভারতে শ্রীলঙ্কায় পাকিস্তানে ইউরোপে আমেরিকায় গিয়েছেন তিনি তো বিশ্ব নবী শুধু মানব জগতের না জিন জগতের নবী সকলের নবী দরকার তো ছিল সব জায়গায় যাওয়া কিন্তু আমার আল্লাহ তো জানেন যে বান্দার শক্তি সীমিত বান্দার সময় সীমিত এই বান্দা তার সাধ্য যতটুকু আছে এটাকে যখন পরিপূর্ণরূপে ব্যয় করবে আল্লাহ জিম্মাদার নিয়ে নিচ্ছেন এটাকে সারা দুনিয়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নবী মক্কায় মেহনত করেছেন মদিনায় মেহনত করেছেন মেহনতের মধ্যে কোনো কমতি ছিল না তার চেষ্টার মধ্যে কোনো ত্রুটি ছিল না একটা প্রজন্ম গড়ে দিয়েছেন আকাশে তারকা সদৃশ কিছু মানুষকে আমাদের সামনে রেখে গিয়েছেন আল্লাহ তালা তাদের দ্বারাই সারা দুনিয়ার মধ্যে ইসলামকে আবার করে দেখিয়ে দিয়েছেন আমরা আল্লাহর জন্য ত্যাগ করতে রাজি আছি তো ইনশাল আল্লাহর জন্য যখন যা ত্যাগ করা লাগবে সব ত্যাগ করতে রাজি কারণ এগুলো তো আল্লাহ দিয়েছে আর দুনিয়াতে যা শেষ করব এটা তো শেষ যা খেলাম শেষ যা পড়লাম শেষ কিন্তু যেটা আল্লাহকে দেব এটা তো শেষ না কারণ এটা হলো ব্যাংকে টাকা রাখলে যেমন শেষ হয়ে যায় না যখন প্রয়োজন আবার সেটাকে উঠিয়ে আনা যায় আল্লাহকে যেগুলো দেব মূলত এটাই সঞ্চয় আর যেগুলো আল্লাহকে দেব না সেটাই মূলত ব্যয় সবই তো ব্যয় হয়ে যাচ্ছে কিছু জিনিস আল্লাহকে দিয়ে রাখি আল্লাহ কোরআনে বলছেন তোমরা যত নেক জিনিস খরচ করবে আল্লাহর পথে জীবন দাও সম্পদ দাও সময় দাও ইজত দাও ফ্যামিলি দাও যখন যা দেওয়া লাগে দিতে থাকো আল্লাহ সব জেনে রাখছেন গুনে রাখছেন এবং পরিপূর্ণ রূপে তোমাদেরকে একদিন বুঝিয়েও দেওয়া হবে শুধু যে বুঝিয়ে দেওয়া হবে তা না সেই বোখারের হাদিস আল্লাহ তালা তার রসুলকে বলছেন আনফিক ইউনফাক আলাইক তুমি খরচ করো তোমার উপরেও খরচ করা হবে আরবিতে খরচ করার আরবি হলো ইনফাক ইনফাক এসেছে নাফাক থেকে নাফাক মানে ছোট সুরঙ্গ একজন ঢুকলে আর একজন ঢুকতে পারে না একজন বের হয় আর একজন ঢুকে এখান থেকে কোরআনের এই আয়াত আল্লাহর পথে খরচ করে আল্লাহ দুনিয়াতেই এর চাইতে অনেক উত্তম তাকে দিয়ে দেয় রসুল আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আতি মুনফিকান খালাফা ও আতি মুনফিকান তালাফা আল্লাহ যে খরচ করে তাকে এর উত্তম বিনিময় দিতেই থাকেন তার সম্পদ বাড়িয়ে দেন বরকত দেন আর যে ধরে রাখে তার পণ্য করে তার সবকিছু বরবাদ করে দেন ধ্বংস করে দেন তাহলে আল্লাহকে দিলে আল্লাহ যে শুধু পরকারে দেবেন তা না অসংখ্য হাদিসের আলোকে স্পষ্ট বোঝা যাচ্ছে মুফাসিদদের বক্তব্যের আলোকে স্পষ্ট জানা যাচ্ছে কেউ যদি চায় তার সম্পদ বৃদ্ধি পাক কেউ যদি চায় তার সম্পদের মধ্যে বরকত হোক কেউ যদি চায় তার জীবনের প্রতিটা ক্ষেত্রের মধ্যে আল্লাহ বরকত দান করুক একটা পথ এর জন্য খোলা আছে তুমি খরচ করতে থাকো আল্লাহ তোমার জন্য খরচ করতে থাকবে এই গেল হিজরত দ্বিতীয় বিষয় ছিল নুসরত হিজরত মানে ছিল ত্যাগ করা যখন যা ত্যাগ করা লাগে ইসলামের জন্য সব ত্যাগ করব। কিন্তু কোনো কিছুর জন্য ইসলাম ত্যাগ করব না আমার বাবা মার জন্য ইসলাম ত্যাগ করব না আমার নেতা নেত্রীর জন্য ইসলাম ত্যাগ করব না আমার দল সংগঠনের জন্য ইসলাম ত্যাগ করব না আমার এলাকার লোকের জন্য ইসলাম ত্যাগ করব না ইসলাম সবার আগে ইসলাম মাথার উপরে ইসলামের জন্য সব ত্যাগ করব আর দ্বিতীয় শব্দ হল নুসরত সাহায্য যারা ত্যাগ করে উদাহরণস্বরূপ মক্কায় রাসুল ঘরবাড়ি ছাড়লেন সাহাবিরা ছাড়লেন ত্যাগ করে চলে গেলেন মদিনায় তারা তো ত্যাগ করেছেন কিছু মানুষ যদি এবার তাদেরকে সাহায্য না করে তাহলে দুনিয়ার মধ্যে ইসলাম আগে বাড়বে কিভাবে একদলকে ত্যাগ করতে হয় আর যাদের ত্যাগ করার মতো সুযোগ আসেনি বা ত্যাগ করার প্রয়োজন নেই তাদের জন্য করণীয় সাহায্য করতে হয় হয়তো হিজরত নয়তো নুসরত হয়তো ত্যাগ নয়তো সাহায্য যখন মক্কা থেকে সাহাবিরা মদিনায় চলে গেলেন আল্লাহ রসুল মক্কার সাহাবিদের সঙ্গে মদিনার সাহাবিদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে এক ঐক্যবদ্ধ করে দিলেন তুমি অমুকের ভাই অমুক অমুকের ভাই এভাবে জোড়া জোড়া বানিয়ে দিলেন তো সই বোখারের হাদিস মক্কা থেকে হিজরতকারী একজন সাহাবির নাম ছিল আব্দুর রহমান ইবন আউফ আর মদিনার একজন সাহাবির নাম ছিল সাদ রসুল এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন সেই সাদ এসে আব্দুর রহমান বিন আউফকে বলল হ্যাঁ আমার ভাই আল্লাহ তালা আমাকে অনেক সম্পদ দিয়েছেন মদিনার বিশিষ্ট কয়েকজন ব্যক্তি যারা আছে আনসারি ধনী আনসারি যারা আছে তাদের মধ্যে আমি একজন তুমি যদি আমাকে অনুমতি দাও আমি আমার গোটা সম্পদকে দুই ভাগে ভাগ করে এক ভাগ তোমাকে দিয়ে দেব আর আমার দুইজন স্ত্রী আছে তুমি দেখো কাকে পছন্দ হয় আমি একজনকে তালাক দিয়ে দেব তার যখন ইদ্যত শেষ হয়ে যাবে তুমি তাকেও বিয়ে করে নেওয়া অথচ যার জন্য ত্যাগ করছে সে কি তার আপন ভাই চাচাতো ভাই কিছুই না আজকাল তো জায়গার জন্য আপন ভাইকে হত্যা করার রেকর্ড এই দেশে আছে শুধু আপন ভাই না বাবাকে চাচাকে দাদাকে মাকে হত্যা করার রেকর্ড এই দেশে প্রচুর আছে কিন্তু রক্তের ভাই না কোনোদিন হয়তো দেখাও হয়নি এমন মানুষের জন্য একমাত্র ইসলামী ভ্রাতৃত্বের কারণে নিজের বিবি নিজের সম্পদ সকল কিছু ব্যয় করে দিতে রাজি হয়ে যাচ্ছে আরেকদল সাহাবি রসুলের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমাদের এই অনেক খেজুর বাগান আছে আপনি এই খেজুর বাগানগুলোকে দুই ভাগে ভাগ করে এক ভাগ আমাদেরকে দিন আরেক ভাগ এই মক্কা থেকে হিজরত করে সাহাবিদেরকে দিয়ে দিন রসুল বলেন না আমি এই কাজ করব না বলেন ঠিক আছে রাসুল যখন কোনো ভাবে রাজি হচ্ছে না আমরা বসে থাকার সুযোগ নেই এবার মুহাজিদদের কাছে প্রস্তাব নিয়ে গেল আমাদের ভাইয়েরা শোনো তাহলে তোমরা আমাদের খেজুর বাগানে শ্রম দাও সময় দাও তোমরাও কিছু কাজ করো আর যত ফল এখান থেকে আসবে আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে নেব এমনকি সেই সময় ইসলামের বিধান ছিল কোন একজন সাহাবি যদি মারা যেত তার সম্পদের উত্তরাধিকারী ও তার আত্মীয়রা হতো না বরং যাদেরকে রাসুল তাদের ভাই বানিয়ে দিয়েছিলেন তারা হতো পরবর্তীতে এই বিধান রহিত হয়ে যায় কিন্তু এই যে একটা ত্যাগের নজির তারা রেখে গিয়েছিলেন যে এই আল্লাহর বান্দারা এই সাহাবিরা এই রাসুল আল্লাহর জন্য সব ছেড়েছেন ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন ফ্যামিলি ছেড়েছেন স্ত্রী সন্তান মা বাবা সব ছেড়েছেন আমরা কিভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো আমরাও তাদের জন্য সবকিছু মিলিয়ে দেব এই চেতনা ছিল তাদের মধ্যে আল্লাহ রাসুলের কাছে তাদের এই চেতনা এত ভালো লাগলো রাসুল আল্লাহর কাছে দোয়া করে দিলেন আচ্ছা রাসুলের দোয়া যে কবুল হবে এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে রাসুল দোয়া করলেন যেই দোয়া শুধু তাদের ব্যাপারেই প্রযোজ্য না কেয়ামত পর্যন্ত যত মানুষ দিনের আনসার হবে দিনের সাহায্যকারী হবে যারা আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করে তাদের সাহায্যকারী হবে তাদের সকলের ব্যাপারে আল্লাহর ঘোষণা কোরআনে উল্লেখ আছে সুরে তওবার আয়াত 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত ওয়াসাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার এই যে মুহাজির এবং আনসারীদের যারা অগ্রগামী যারা সেই জামানায় হিজরত করেছে আরেক দল মদিনায় বসে তাদেরকে নুসরত করেছে এই দুই দল ছাড়াও ওয়াল্লাযী অনুসরণ করবে যেভাবে অনুসরণ করুক না কেন একদল দিনের জন্য ত্যাগ করবে আর একদল তাদের দেখা দেখি এই ত্যাগকারী ভাইদেরকে সাহায্য করবে ইসলামকে সাহায্য করবে সময় দিয়ে হোক সম্পদ দিয়ে হোক জীবন দিয়ে হোক যেভাবেই পারুক না কেন আল্লাহ বলছেন সকলের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি আমি তাদের সকলের উপর সন্তুষ্ট শুধু সন্তুষ্টই না তাদের জন্য জান্নাত ইতিমধ্যে রেডি করে রেখেছি যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয় সেখানে তারা চিরদিন অবস্থান করবে কোনদিনও তাদেরকে সেই জান্নাত থেকে বের হতে বলা হবে না সে আনসারদের জন্য রাসুল দোয়া করছেন আল্লাহ হামিল আনসার মানে আপনি রহমত নাজিল করুন তাদের সন্তানদের উপর রহমত নাজিল করুন তাদের নাতিদের উপর রহমত নাজিল করুন তিন প্রজন্মের জন্য দোয়া করে দিচ্ছেন তার মানে যারা দিনের আনসার হবে ইসলামের সাহায্যকারী হবে সে শুধু নিজেই সৌভাগ্যবান হবে তা না তার সন্তানরাও সৌভাগ্যবান হবে এবং সন্তানদের সন্তান যারা তারাও সৌভাগ্যবান হবে রাসুল এই দোয়া করে গিয়েছেন এমনকি রাসুল বলছেন আল আনসর আনসর হলো ভিতরের পোশাক আর দুনিয়ার সকল মানুষ হলো বাইরের পোশাক পাঞ্জাবির ভেতরে একটা গেঞ্জি গাই দেয় না আমরা আনসারিরা হলো এই গেঞ্জির মতো অন্য মানুষ হলো পাঞ্জাবির মতো তার মানে যারা দিনের সাহায্যকারী তাদের সম্পর্ক আমার সঙ্গে যেভাবে গেঞ্জি গায়ের সঙ্গে লেপটে থাকে তাদের সঙ্গে আমার সম্পর্কটাও এরকম শুধু দুনিয়া এরকম তা না জান্নাতে এরকম কেউ সুবাহান্লাহ বলছে না ভাবছে যদি আবার গুণা হয়ে যায় যে এই পাপ যদি আবার কোনোদিন ক্ষমা না হয় সুবাহান্লাহ বলার পাপ তো এজন্য হয়তো হিজরত করতে হবে অর্থাৎ ত্যাগ করতে হবে আল্লাহর জন্য যখন যা ত্যাগ করে লাগে করব। অথবা নুসরত করতে হবে সাহায্য করতে হবে যারা ত্যাগ করে তাদেরকে সাহায্য করতে হবে ইসলামকে সাহায্য করতে হবে আল্লাহ তালা কোরআনে আঠাশ নম্বর পাড়ার বারো নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত সুরায় সফের শেষ আয়াত আল্লাহ মুমিনদেরকে ডেকে ডেকে বলছেন কোন আনসার তোমরা আল্লাহর সাহায্যকারী হও আল্লাহ সাহায্যকারী কিভাবে হবে আল্লাহ কি খায় যে তাকে খানা দেব বা আল্লাহর কাপড় লাগে যে তাকে কাপড় পাঠাবো যে বিকাশে সেন্ড মানি করবো ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেব সুযোগ আছে তা আল্লাহর সাহায্যকারী কিভাবে হব আল্লাহর সাহায্যকারী হওয়ার জন্য আমি যদি আল্লাহর দিনের সাহায্যকারী হই আল্লাহর নবীর সাহায্যকারী হই আল্লাহর পথের পথিকদের সাহায্যকারী হই কোরআনের সাহায্যকারী হই এটাই আল্লাহর সাহায্য যেমন কেয়ামতের দিন আল্লাহ বলবেন বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাওয়ালে না কেন বান্দা বলবে আল্লাহ তুমি রব্বুল আলামিন তুমি আবার কবে ক্ষুধার্ত ছিলে যে তোমাকে খাওয়াবো আল্লাহ বলবেন বান্দা তোমার দুয়ারে একজন ক্ষুধার্ত ব্যক্তি গিয়েছিল তুমি যদি তাকে খাওয়াতে আমাকে তার কাছে পেতে অর্থাৎ তাকে খাওয়ালে আমি আল্লাহ ধরে নিতাম যেন আমাকে খাইয়েছ এই প্রতিদানই আমি তোমাকে দিতাম আল্লাহ বলছেন আকরিদুল্লাহ হাসানা আল্লাহকে করজ দাও আল্লাহকে ঋণ দাও উত্তম ঋণ আল্লাহকে কিভাবে ঋণ দেব আল্লাহকে বিপদে পড়েছে তার টাকা লাগবে না আল্লাহর পথে যদি খরচ করি আল্লাহর বান্দাদের পেছনে যদি খরচ করি আল্লাহ বলছেন সেটাকে আমি আল্লাহ আমার রহমতে আমাকে ঋণ দেওয়া হিসাবেই বিবেচনা করে নিলাম আল্লাহ তো দিতে চান আল্লাহ তো ওসিলা খোঁজেন বান্দাকে দেওয়ার জন্য তিনি রেডি আছেন আর এমন কোন মানুষ নেই যার জন্য আল্লাহ জান্নাতে জায়গা রেডি করে রাখেননি দুনিয়ার সকলের জন্য দুটো জায়গা রেডি আছে জান্নাতেও জায়গা রেডি আছে জাহান্নামেও জায়গা রেডি আছে আমি এখন কোনটা উপার্জন করব আমার ইমানের দ্বারা আমার আমলের দ্বারা সেটা আমার এখতিয়ার কিন্তু আল্লাহ রেডি করেই রেখেছেন যদি আমি জান্নাতি হই আমার জাহান্নামের জায়গাটা আল্লাহ বোনাস হিসাবে কোনো কাফেরকে দিয়ে দেবেন আর যদি আমি জাহান্নামি হই আল্লাহ না করি তাহলে আমার জান্নাতের যে জায়গা আল্লাহ বোনাস হিসাবে কোনো মমিনকে দিয়ে দিবেন খালি থাকবে না কিন্তু জায়গা সকলের জন্যই বরাদ্দ আছে এই জামানার মধ্যে আমরা তো এমন কিছু বান্দাকে পাই যারা ইসলামের জন্য অনেক কিছুই ত্যাগ করেছে অনেক কিছু এমনকি এই নব্য জাহেলিয়াতের যুগে রাসুলের সময়ের যে জাহের যুগ ছিল রাসুলের আগমনের আগের যুগটা সেই জাহেলি যুগ আমরা দেখিনি কিন্তু নব্য জাহেলিয়াতের যুগ আমরা দেখেছি যেই সময়ে পূর্বের জাহেলিয়াতে যেই যে অপরাধ ছিল তার চাইতে কয়েক বেশি অপরাধ এই সমাজের মধ্যে দৃশ্যমান আছে এই নব্য জাহেলিয়াতের যুগে অনেক আল্লাহর বান্দা অনেক কিছুই ত্যাগ করছে এমনকি ছোট্ট একটা উদাহরণ দেই আমার জন্য দাড়ি কাটা যতটা কঠিন আমার অনেক ভাই হয়তো এখানেও বসা আছেন যাদের জন্য দাড়ি রাখাটা এর চেয়েও বেশি কঠিন আমি দাড়ি কাটলে মানুষ আমাকে গালি দেবে আমাকে খারাপ বলবে আমাকে মূল্যায়ন করবে না কিন্তু এমন অনেক বান্দা আছে সে যদি দাঁড়িয়ে রাখে তার মুখ দেখানোর মতো জায়গা থাকবে না তার বাপমা তাকে খারাপ বলবে তার ফ্রেন্ড সার্কেল তাকে খারাপ বলবে তার স্ত্রী তাকে নিয়ে উপহাস করবে কোনো জায়গায় গিয়ে সে শান্তি পাবে না আরে আছে কিনা জাহেলে যুগে এরকম পরিবার প্রচুর আছে এই আল্লাহর বান্দা যদি হিম্মত করে দাঁড়িয়ে রাখে এই আল্লাহর বান্দা যদি হিম্মত করে এই সুন্নতি লেবাস ধারণ করে আজকের যুগে দেহের মধ্যে এই পোশাক ধারণ করলেই তো মানুষ এমন কটু কথা নেই যেটা না বলে কখনো জঙ্গি কখনো সন্ত্রাসী এই পোশাকের সঙ্গে সকল জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের বন্ধু তারা খুঁজে পায় কি কথাগুলো কি অবিশ্বাস্য মনে হচ্ছে তারা অবিশ্বাস্য মনে হলে একটু ট্রাই করে দেখেন সুন্নতি লেবাস ধারণ করেন একটু পরিবর্তন চেহারার মধ্যে আনেন দুই দিন পর দেখবেন আপনার কাছের লোকেরা টিটকারি বলবে কিরে মোল্লাদের দলে যোগ দিয়েছিস নাকি তো সেকেলে যুগে চলে যাচ্ছিস নাকি মোল্লা মৌলবীদের কাতারে গিয়ে সে বর্বর যুগে প্রবেশ করছিস নাকি মনে হচ্ছে জঙ্গিবাদের সঙ্গে মানে হট কানেকশন আছে এর আয়াস যাবে নাকি কথা বলে কিনা এরকম মানুষ এমনকি গত মাস ছয়েক আগে জঙ্গি চিহ্নিত করণের একটা ইন্ডিকেটর বের করেছিল কিছু নরধন পনেরোটা আলামত দিয়েছিল এর মধ্যে একটা আলামত ছিল মুখে দাড়ি থাকা একটা আলামত ছিল উপরে কাপড় পরা একটা আলামত ছিল কথায় কথায় আরবি শব্দ উচ্চারণ করা মিসাল দেওয়া ছিল উদাহরণ দেওয়া ছিল যেমন আসসালাম আলাইকুম সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ এগুলো নাকি জঙ্গি হওয়ার আলামত নাহদুবিল্লাহ তারা আমাদেরকে মেরে মেরে সাফ করে ফেললেও তারা জঙ্গি হয় না হিটলারকে তো কই কোনোদিন জঙ্গি বলা হলো না তার রক্ত তো হাজার লক্ষ মানুষের তার হাতটা হাজার লক্ষ মানুষের রক্তে রঞ্জিত হয়ে আছে আর সারা দুনিয়ার মানচিত্রটাই মুসলমানের বুকের রক্তে লাল হয়ে আছে তারপর দিন শেষে মুসলমানটাই জঙ্গি তো যেটা বলছিলাম ইসলামের জন্য কিছু ত্যাগকারী ভাই আমরা এই যুগে পাই যারা ইসলামের জন্য সবকিছু সয়ে নেয় যা ইচ্ছা বলতে থাকো তবু আমি রসুলের শূন্য ছাড়ব না কিন্তু এই যুগে সবচেয়ে কম আমরা যে জিনিসটা পাই আনসার দিনের সাহায্যকারী ইসলামের প্রতিটা বিধানের সাহায্যকারী কোরআনের প্রতিটা আয়তের সাহায্যকারী রসুলের প্রতিটা হাদিসের করে অধিকাংশ মানুষের অবস্থা হলো আল্লাহ কোরআন সুরে বাতার মধ্যে বলেছেন আফাত মিনুনা বিবাদল কিতাব অর্থাৎ ফুরুনা বিবাদ তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অস্বীকার করো যদি অবস্থা এরকম হয় দুই শাস্তি দেব এক শাস্তি দুনিয়ায় এক শাস্তি আখেরাতে দুনিয়ার শাস্তি হলো ইল্লা ফিজিউন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়া লাঞ্ছিত করব অপদস্থ করব তোমার মাথাকে নত করে দেব তাগুতের পদলেহন করে দুনিয়াতে তোমাকে বাঁচতে হবে আর আখেরাতে কেয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব ভয়াবহ আযাবের দিকে তোমাকে আমি ঠেলে দেব আল্লাহ কোরআনে বলেন অধিকাংশ মানুষ অল্প সংখ্যক সংখ্যা লঘু না অধিকাংশ মানুষের অবস্থা এমন তারা আল্লাহর উপর ইমান রাখে এমন অবস্থায় যে তারা সিঁড়িকে লিপ্ত থাকে তারা অশ্রিক অর্থাৎ তারা ভাবে কালে মতে একবার পড়েছি এবার তো আমার ভেতর থেকে ইমান আর কোনো দিনও বের হবে একদিকে নিজেকে মুসলমান ভাবে আর একদিকে সিরকি কর্মকাণ্ড করে আল্লাহ বলেন অধিকাংশ মুসলমানের অবস্থা এটা আজকের যুগে এই বাস্তবতা একেবারে ধ্রুব তারার মতো স্পষ্ট হয়ে আমাদের চোখের সামনে আসছে অধিকাংশ মানুষ বাস্তবিক ক্ষেত্রেই এরকম আচরণ করছে ইসলামও মানবে শিরিক থেকে নিজের দায় মুক্তির ঘোষণা করবে না কুফুর ত্যাগ করবে না ইসলাম নিয়েও চলবে কুফুর নিয়েও চলবে দুই নৌকায় একসঙ্গে পা দিয়ে জান্নাতের দিকে আগাবে ফলাফল না দুনিয়া না আখেরাত দুয়োটাই বরবাদ আল্লাহ কোরআনে বলেন কুল হাল্লুনা বিয়কুম বিলাফসারিনা আমালা সুরায় কাহাফের শেষ রুকুর আয়াত ষোলো নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা শেষের দিকে অবস্থিত হে নবী আপনি বলে দিন আমি কি তোমাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পরিচয় দেব ক্ষতি তো অনেকেই পড়ে যায় ক্ষতির মধ্যে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা আমলের বিবেচনায় আমি কি তাদের পরিচয় দিয়ে দেব এরপর আল্লাহ নিজেই শিখিয়ে দিচ্ছেন বলে দিন দুনিয়া দুনিয়ার জীবনে যারা অনেক মেহনত করেছিল কিন্তু সকল মেহনত বরবাদ হয়ে গিয়েছে আর কেয়ামতের ময়দানে যে পাবে তা না সেখানে গিয়েও দেখবে ধুধু মরিচিকা কিছুই দেখা যায় না কেন সহজ একটা উদাহরণ দিয়ে বোঝায় জিরো জিরো তো বোঝে না শূন্য এক হাজার শূন্য যদি আমি লিখি কোনো দাম আছে বাজারে যদি এক মিলিয়ন শূন্য নিয়ে কিছু কিনতে যায় আমাকে দেবে অপরদিকে সংখ্যা এক থেকে শুরু করে নয় সর্বনিম্ন সংখ্যাই ধরি এক এক নিয়েও যদি আমি দোকানে যাই আমাকে তো একটা চকলেট হলেও দেবে একের দাম আছে একের সঙ্গে যদি একটা শূন্য যোগ হয় কত হয় আর একটা শূন্য যোগ হলে আর একটা শূন্য যোগ হলে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে প্রথম থেকে বাম থেকে শুধু একটা সরিয়ে ফেলি এরপর সবগুলো শূন্যকে আপন জায়গায় রেখে দেই এক পয়সা দাম থাকবে ইমান হলো সংখ্যার মতো আমল হলো শূন্যের মতো যদি ইমান থাকে সঙ্গে একটা আমল যোগ হয় আল্লাহ কোরআনে বলেছেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা একটা নেক আমল করলে আমি আল্লাহ অন্তত 10 গুণ দিই তাহলে ঈমান আছে এক সঙ্গে একটা নেক আমল করেছে হয়ে যাবে 10 এক থাকবে না 10 হবে তো ঈমান যদি ঠিক থাকে যত আমল করবে তোমার মর্যাদা বাড়তেই থাকবে কিন্তু বাম থেকে ঈমানটা সরিয়ে নেয় এবার বান্দা যতই আমল করো না কেন কোনো কাজ হবে না আমল তো অনেক করছো ভাবছো জান্নাতে তো চলে গিয়েছো কিন্তু না কেয়ামতের দিন দেখবে ধুধু মরিচিকা কিছুই দেখতে পাচ্ছ না সামনে আপনি বলবেন এটাও কি সম্ভব যে আমল করে কিন্তু ইমান নাই তা সম্ভব আল্লাহ রাসুলের যুগে যারা মুনাফিক ছিল মদিনার মধ্যে হাজার হাজার মুনাফিক রাসুলের পেছনে দাঁড়িয়ে মদিনার মসজিদের মধ্যে নামাজ আদায় করতো মদিনার মসজিদে এক রাগাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাগাত নামাজের সব পাওয়া যায় আমার আপনার এই সমস্ত মসজিদে পড়লে কোনদিন পঞ্চাশ হাজার দূরের কথা দশ হাজারের ফজিলতা পাওয়া যাবে না কিন্তু সেখানে এক রাগাত পড়লে পঞ্চাশ হাজার রাগাতের সব তাও নামাজ পড়তে ইমাম ছিল কে খোদ রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যিনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রমজান আসলে রোজাও রাখত হজও করত জাকাত দিত এমনকি হুদের যুদ্ধে এক হাজার সাহাবি বের হয়েছিল এর মধ্যে তিনশো জন ছিল মুনাফিক তার মানে মুনাফিকরা মাঝে মাঝে জিহাজও বের হতো তাহলে নামাজ আমল রোজাও আমল হজ আমল জাকাত আমল জিহাদ আমল মুনাফিকরা দেখা যায় রাসুলের যুগে সবগুলোই করত তারপর আল্লাহ কোরআনে ঘোষণা শুনিয়ে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে বসবাস করবে সাধারণ কাফেররা যেই জাহান্নামে যাবে মুনাফিকরা এর চেয়ে নিম্নের জাহান্নামে যাবে তার মানে জিরো তো অনেক ছিল কিন্তু পাশে সংখ্যা ছিল না এই যুগের মধ্যে আমাদের অবস্থাও তাই আমল নিয়ে মেহনত আছে আমল নিয়ে ফিকির আছে কিন্তু ইমান নিয়ে কোনো ফিকির নেই অথচ রাসুল চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে জানিয়ে গিয়েছেন অন্ধকার রাতের মতো ফেতনা আসার আগে আমল যা করার করে নাও কারণ শীঘ্রই এমন একটা সময় আসতে যাচ্ছে ইউসবিহুর রাজুল মুমিনা কাফিরা মুমিনান কাফিরা ঈমান হবে কচুকতার পানির মতো মানুষ সকালে থাকবে মুমিন বিকালে হবে কাফের বিকালে থাকবে মুমিন সকালে হবে কাফের রাজুল দুনিয়া দুনিয়া স্বল্প মূল্যের বিনিময়ে মানুষ তার ঈমানকে বিক্রি করে দেবে ফিতনা ঢুকে যাবে সমাজে ঈমান চোর ঢুকে যাবে সমাজের পরতে অনবরত যারা আমার সম্পদ নিতে চায় না আমার ঘর বাড়ি গাড়ি বাড়ি কিছু নিতে চায় না তারা নিতে চায় আমার ইমান হ্যাঁ ইমান দিয়ে দিলে তারা সন্তুষ্ট আমাকে আমার আপন অবস্থায় রেখেই তারা তাদের অবস্থার উপর সন্তুষ্ট তো রাসুল এত আগেই জানিয়ে গিয়েছেন যে ইমান এত সাধারণ হয়ে যাবে কিন্তু আমার আর আপনার অবস্থা হলো ইমান নিয়ে কোনো চিন্তাই নেই কোনো ফিকিরি নেই কোনো ভাবনাই নেই অথচ আল্লাহ রসুলের সাহাবি একদিন রাস্তায় বের হয়ে গেলেন চিৎকার করে করে বলছেন হানজালা আরে হানজালার তো ইমান শেষ হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে এই কথা বলতে বলতে আবু বকরের সঙ্গে দেখা আবু বকর তার কাছ থেকে কার গুজারে শুনলো কি ব্যাপার হানজালা এই কথা কেন বলছো হানজালা তার অবস্থা বর্ণনা করলো আবু বকর শুনে বললো আরে আমিও তো তাহলে আমার ইমান নিয়ে চিন্তিত এই উন্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর তার ইমান নিয়ে চিন্তা করছে কিন্তু আমার আপনার ইমান নিয়ে ভাবার কোনো সময় হয় না এমনকি ইমান যে কি জিনিস সেটা তো অনেকে জানি না কাউকে যদি জিজ্ঞেস করি ইমান কি কেউ কেউ জবাব দেয় যে নামাজ রোজা হজ জাকাত যদি বলে আমল কি বলবে এটা তাহলে যা ইমান তাই আমল এটাকে লাউয়া কদু নাকি ইমান যে আলাদা বিষয় ইমানের জন্য যে মেহনত দরকার আমল দেখা যায় আমল বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করি ইমান তো ভেতরের বিষয় ইমান তো দেখা যায় না আরে বাহ্যিক জিনিস যদি ঠিক থাকে ভেতরের জিনিস যদি ঠিক না থাকে আমল তো অনেক করবো ফল তো কিছুই পাবো না গ্রাম থেকে কিছু লোক আসলো রসুলের দরবারে আল্লাহ তালা সুরায় শেষ রুকু ২৬ নম্বর পাড়ার আল্লাহ তালা বলছেন গ্রাম থেকে এসে কিছু লোক রাসুলের কাছে বলল আমান্না আমরা ইমান এনেছি পড়েছি আল্লাহ তার নবীকে শিখিয়ে দিচ্ছেন কুল তাদেরকে মুখের উপর জবাব দিয়ে দিন এখনো তোমরা ইমান আনোনি ওলা কিঙ্কুল আসলাম না এই কথা বলতে পারো ইসলামের বাহ্যিক কিছু বিধিবিধান পালন করেছি এখনো পর্যন্ত অন্তরে ইমান প্রবেশ করেনি অন্তর পাক হয়নি অন্তর থেকে গায়রুল্লাহ বের হয়নি আগে তো লা ইলাহা এরপর ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া যত ইলা আছে যত তাওহীদ আছে সবাইকে আগে বের করো এরপর ইল্লাল্লাহ আল্লাহকে বসাও লা ইলাহা ছাড়া কোনোদিনও তো ইল্লাল্লাহ হবে না তোমাদের অন্তরে এখন ইমান প্রবেশ করো যেটা বলছিলাম যে এই যুগে কিছু হিজরতকারী ভাই পাওয়া যায় যারা ইসলামের জন্য অনেক কিছুই ত্যাগ করেছে সবচেয়ে কম যেটা পাওয়া যায় সেটা হল আনসার ইসলামের সাহায্যকারী নবীর সাহায্যকারী কোরআনের সাহায্যকারী কোরআনের প্রতিটা আয়াতের সাহায্যকারী রসুলের প্রতিটা হাদিসের সাহায্যকারী যারা আবু বকরের মতো চেতনা লিপ্ত হয়ে বলবে আয়ম কুসুদ্দিন হাইয়ুন আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের এতটুকু ক্ষতিও হতে পারে আমার জীবন থাকতে ইসলাম নিয়ে কোনো ছিনিমিনি খেলা হতে পারে না এই চেতনাধারী লোকের সমাজে খুবই অভাব আল্লাহ কোরআনে বলেন কুল্ল হিজবিন বিমালা দেহিম প্রত্যেক দল দলের তো আর শেষ নেই মুসলমানদের মধ্যে যে কত হাজার না কত লক্ষ কোটি দল আল্লাহ ভালো জানে যে প্রত্যেক দল নিজেদের অবস্থা নিয়েই খুশি এটা নিয়ে সন্তুষ্ট উম্মতকে নিয়ে ভাবার কোথায় ইসলামকে নিয়ে ভাবার কোথায় দলাদলির এই ভিড় থেকেই তো তারা বের হতে পারছে না আল্লাহ কোরআনে বলছিলেন ওয়াতাসিম ও বিহাবলিল্লাহ জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আল্লাহর রজ্জু মানে কি আল্লাহ রজ্জু মানে কোরআন আল্লাহ রজ্জু মানে ইসলাম আল্লাহ রজ্জু মানে দিন আল্লাহ রজ্জু মানে শরিয়া তোমরা এই শরিয়তকে ধারণ করো কিন্তু কিভাবে করবে জানো প্রত্যেকে নিজের জায়গা থেকে তাড়াতাড়ি করলে হবে না বরং জানি আন সকলে ঐক্যবদ্ধ হয়ে ভাই ভাই হয়ে এক দেহের মতো হয়ে তারপর তোমরা এই কোরআনকে ধারণ করো ওলা তো ফারাকু এই হাজার হাজার লাখ লাখ দল উপদলে বিভক্ত হয়ে যাও না গেলে কি হবে জানো ওলা তানা যাও পরস্পর এভাবে দ্বন্দ্ব করো না ফতাব সারু তাহলে সকল মেহনত বেকার হয়ে যাবে দিনের জন্য অনেক মেহনত করবে ফল কিছুই পাবে না অতএব হবার এই হুকুম শক্তি নিঃশেষ হয়ে যাবে অসবিরু হা মতের অমিল থাকবে বিভিন্ন সময় কথা কাটাকাটি হতেই পারে কিন্তু বান্ধব সবর করো ধৈর্য ধারণ করো স্যাক্রিফাইস করো নিজেকে একটু ছোট করো ইন্দাল্লাহ মা সবিন জেনে রেখো সবরকারীর সঙ্গে আল্লাহ এই জমানার মধ্যে যদি আমরা ইসলামের প্রতি আসলেই ভালোবাসা লালন করি যদি ইসলামের কল্যাণ চাই যদি আল্লাহর দিনের সাহায্যকারী হতে চাই হিজরত করতে হবে নুসরত করতে হবে সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে এই কোরআনকে ধারণ করতে হবে যে আমরা সকলে এক দেহের মতো যতদিন পর্যন্ত আমরা আছি এই কোরআনকে আমরা মাটিতে পড়তে দেব না এই ইসলামকে দূরের সঙ্গে মিশতে দেব না আমাদের দেহের মধ্যে আমাদের ধবনের মধ্যে যতদিন এক ছোট রক্ত থাকবে আমরা ইসলামকে মাথার উপর তুলে রাখবো যদি সকলেই হিম্মত করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালার ওয়াদা সত্য আল্লাহ কোনদিন তার ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহর ওয়াদা যে ওয়াদা নবীকে দিয়েছিলেন যে ওয়াদা সাহাবিদেরকে দিয়েছিলেন কেমন পর্যন্ত তিলকায়ামা সেই ওয়াদা বলবৎ আছে দুনিয়ার মধ্যে সেই ওয়াদা এখনো আছে আমরা যদি নিজেদেরকে সেই পর্যায়ে নিয়ে আসতে পারি আল্লাহ দিবেন আর আল্লাহ তো দিতেই চান দেওয়ার জন্য তো রেডি আছে ওলা তাহিনু ওলা তাহজানু কোরআন বলছে হীনবল হয়েও না মনোবল হারিও না দুঃখ করো না ওয়ান তুমুল আলম তোমরাই সবার উপরে থাকবে তোমাদের মর্যাদাই সবার চেয়ে বেশি হবে দুনিয়ার বুকে তোমরাই মাথা উঁচু করে বাঁচবে কিন্তু শর্ত হলো ইনকুমতুল মুমিনিন যদি তোমরা মুমিন হও তার মানে আল্লাহর ওয়াদা তো মিথ্যা নয় যদি আমরা মমিন হতাম আমাদের ইজ্জত থাকতো সম্মান থাকতো মাথা উঁচু করে বেঁচে থাকতে পারতাম ইসলামের অবমূল্যায়ন হতো না কোরআন অবমূল্যায়ন হতো না দিন অবমূল্যায়ন হতো না রসুল অবমূল্যায়ন হতো না হচ্ছে কেন আমরা এখনো মমিন হতে পারি না যেমনি ভাবে নামাজ নামাজের ব্যাপারে বলেছেন নিশ্চয়ই নামাজ সকল অশ্লীল কাজ এবং গর্হিত কাজ থেকে মানুষকে নিষেধ করে এগুলো থেকে বারণ করে এগুলো থেকে ফিরিয়ে রাখে কই আজকালকার নামাজি নামাজের আগেও সুদি লেনদেন করে আসে নামাজ থেকে বের হয়েও সুদি লেনদেনে জড়ায় মসজিদে আসার আগেও বেগানা নারীর দিকে তাকিয়ে আসে মসজিদ থেকে বের হয়েও টিভির পর্দায় সেই বিভিন্ন নায়িকার ছবি দেখতে থাকে তাহলে তার নামাজ থেকে ফেরাচ্ছে না কেন তাহলে কি কোরআন মিথ্যা নওয়াজ আলী কোরআন তো মিথ্যা না তাহলে সমস্যা কোথায় যেই নামাজের সঙ্গে আল্লাহর ওয়াদা ছিল সেই নামাজ বান্দা তুমি পড়তে পারবে না কারণ নামাজের ব্যাপারে দুই কথাই কোরআন বলেছে আঠারো নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার প্রথম দুই আয়াত সুরাই মুমিনুনের প্রথম এবং দ্বিতীয় আয়াত সফল কাম হয়েছে সেই সকল যারা তাদের নামাজের মধ্যে একাগ্র চিত্ত থাকে নামাজে খুশু থাকে খুজু থাকে নামাজের মধ্যে দুটো বিষয় থাকে একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ বাহ্যিক বিষয় হলো উজু করা নিয়ত করা কেবলামুখী হওয়া শরীর পাক থাকা কাপড় থাক থাকা পাক থাকা জায়গা পাক থাকা তো এগুলো হলো বাহ্যিক বিষয় দেখা যায় বাহ্যিক বিষয় ঠিক থাকলে নামাজটা আদায় হয়েছে বলা যায় কিন্তু আর একটা দিক আছে অভ্যন্তরীণ দিক নামাজ পড়ছে মন নামাজের মধ্যে নেই নামাজ আল্লাহকে দেখানোর জন্য পড়ে না আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ে না যেভাবে পড়া দরকার ছিল সেভাবে পড়ে না যদিও বাহ্যিক দিক ঠিক আছে ভেতরের দিক ঠিক নেই যেমন একজন মানুষ যখন মারা যায় আপনাদের সমাজে তো মারা যায় নাকি কেউ মরে না একজন মানুষ যখন মারা যায় তার বাহ্যিক দিক তো সবই ঠিক থাকে চোখ নাক কান গাল হাত পা আপন জায়গায় তো থাকে নাকি মরলে চোখ দুটো বের হয়ে আকাশে চলে যায় হাত দুটো ঝুলে পড়ে যায় কিছুই হয় না সব স্বাভাবিক তারপরে মানুষটা মৃত কেন ভেতরে প্রাণ নেই আমাদের নামাজে বাহ্যিক অবয়ব অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে ভেতরের প্রাণ নেই প্রাণ না থাকলে তো মুর্দা প্রাণ না থাকলে তো মৃত এই নামাজ কিভাবে আমাকে ফেরাবে তার পাওয়ারকে তো আমি নিঃশেষ করে দিয়েছি এজন্য সুরায় মিনুনের এক নম্বর এবং দুই নম্বর আয়াতে বলেছিলেন মোমিনরা যারা নামাজ একাগ্র চিত্তে আদায় করে তারা সফল কাম অপরদিকে সুরায় নাউন ত্রিশ নম্বর পর সুরা সুরায় নাউনে গিয়ে বলছেন উল্লিন মুসল্লিন আরে নামাজের ধ্বংস হোক কোন সব নামাজি যারা তাদের নামাজের মধ্যে উদাসীন থাকে গাছের থাকে অলস থাকে তারা ধ্বংস হোক একই নামাজের সঙ্গে এক জায়গায় সফলতার ওয়াদা আর এক জায়গায় ধ্বংসের ওয়াদা যেই ব্যক্তি খুশো খুজোর সঙ্গে নামাজ পড়বে তার নামাজ হবে সফলতার নামাজ আর যেই ব্যক্তি খুশো খুজু ছাড়া নামাজ পড়বে গাফলতির সঙ্গে নামাজ পড়বে তার নামাজ হবে ধ্বংসের নামাজ একইভাবে নামাজের মধ্যে যদি আমার রূপ থাকে নামাজ আমাকে অবশ্যই গুণা থেকে ফেরাবে একইভাবে আমরা যদি প্রকৃত মুমিন হই আমাদের ইমানের ভেতরে যদি আলো থাকে ইমানের ভেতরে যদি পাওয়ার থাকে আল্লাহ সত্য আল্লাহ তারা বিশ্বকে মুসলমানদের পায়ের নিচে এনে দেবেন কারণ এই জমিনের মালিককে আর বলেন না মালিককে আর আমরা কার বান্দা জমিনের মালিক আল্লাহ আমরা হলাম আল্লাহর বান্দা আর আল্লাহ আদমকে বানানোর আগে ফেরেশতাদেরকে বলেছিলেন ওয়াইদ ক্বাল ফিল আরদি খলিফা দুনিয়াতে খলিফা বানাতে যাচ্ছি খলিফা মানে প্রতিনিধি তার মানে আল্লাহ আমাদেরকে মানুষ বলে উল্লেখ করেননি আল্লাহ আমাদেরকে ইনসান বলে উল্লেখ করেননি আল্লাহ বলছেন এরা আমার প্রতিনিধি যে দুনিয়াতে আমার রাজত্ব করার দরকার নেই বান্দা এই দুনিয়ার মালিক আমি এর অধিকারী আমি নেতৃত্ব আমার কর্তৃত্ব আমার যদি তুমি আমার অধিকারী আমার প্রতিনিধি হও এই জমিন আমি তোমাকে বুঝিয়ে দেব তোমার পায়ের নিচে এনে দেবো কারণ যেই ব্যক্তি আল্লাহর গোলামি করে গোটা দুনিয়া তার গোলামি করে কোন আল্লাহর গোলামকে আল্লাহ গাইরুল্লাহর দিকে ফিরিয়ে দেন এটা তো একটা প্রেস্টিজের বিষয় বিষয় যে আল্লাহর গোলাম সে গায়রুল্লাহর মুখাপেক্ষী কেন হবে তবে কি আল্লাহ দুর্বল নওয়াজ ইমানের মধ্যে যদি পাওয়ার আনতে পারেন স্পিড আনতে পারি এই শক্তি আনতে পারি আল্লাহর আদা মিথ্যা না আল্লাহ অবশ্যই আমাদেরকে বিজয় দেবেন কিন্তু শর্ত হলো হয়তো হিজরত নয়তো নুসরত হয়তো দিনের জন্য ত্যাগ করতে হবে অথবা যদি আমার ত্যাগ না করা লাগে যারা ত্যাগ করেছে তাদেরকে সাহায্য করতে হবে তাদের জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করে দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলো সঠিকভাবে জানার বোঝা এবং আমল করার তৌফিক দান করুন যাক আমিও শেষ করলাম চিরকুটও আসলো যদিও সময় দেওয়া ছিল দশটা পার হয়ে আর